আর রমজান পর্যন্ত আমাদেরকে পৌঁছে দাও রমজান অত্যন্ত গুরুত্বপূর্ণ মাস এগুলো নিয়ে ইনশাআল্লাহ আলোচনা সামনে হবে যদি আল্লাহ তৌফিক এনায়েত করেন রমজানের প্রস্তুতিমূলক আজকে আমাদের আলোচ্য বিষয় আর দিন এর আরো একটা কারণ আছে এই এটা একটা হাদিসের অংশ আর দিন ও আন্নাসিহা দিন ইসলাম মানে কল্যাণ কামনা করা কল্যাণ কামিতাই দিন এ হচ্ছে আজকে আলোচ্য বিষয় হাদিসের একটা অংশ গত জুমাতে আমরা আলোচনা করেছিলাম শেয়ার ব্যবসা এমএলএম ব্যবসা এই সবগুলো এই বিষয়টা এত গভীরে চলে গেছে এখন এই মাল্টি লেভেল মার্কেটিং এর নামে স্কুল কলেজে ছাত্র ভর্তি করানো পর্যন্ত কমিশনের কাজ চলে একটা কোচিং সেন্টারে আপনি যদি একজন ছাত্র ভর্তি করান তো আপনি একটা ওখান থেকে সুবিধা পাবেন আপনি আরো দুইজন ভর্তি করালে ওখান থেকে সুবিধা পাবেন তারা যদি আবার আরো ছাত্র ভর্তি করায় সেখান থেকে সুবিধা পাওয়া যাবে এরকম প্রশ্ন জিজ্ঞেস করা হচ্ছে আমি গত জুমায় বলেছিলাম যে খুতুয়াত শৈতন শয়তানের নীল নকশা এটা যে কত বড় নীল নকশা কোরআনুল করিমে আল্লাহ সুবাহ মোমিনদেরকে উৎসাহিত করেছেন সুরায় মায়দা দুই নম্বর আয়াতে তাআবানু আলাল বিররি তোমরা ন্যাক এবং তাকোয়ার কাজে একে অপরকে সাহায্য করো সহযোগিতা করো অন্যায় কাজে গুনাহের কাজে তোমরা কেউ কাউকে সাহায্য করবে না তাহলে মুসলিমদের একটা বড় কাজ হচ্ছে পরস্পর পরস্পরকে সাহায্য করা একটা ভালো স্কুলে ভর্তি হওয়ার পরামর্শ দেওয়া সহযোগিতা করা এইটাকে শয়তান সরিয়ে দিয়ে সেখানে এখন ঢুকিয়ে দিয়েছে দুনিয়ার পার্থিব লাভের ব্যবসা এজন্য একজন মমিনকে এই বিষয়গুলো খুব চিন্তা করে আগাতে হবে আল্লাহর আল্লাহ সুবহান কোরআনুল করিমের সুরায় হুজরাতের দশ নম্বর আয়াতে বলছেন ইন্নামাল মিনুনা ইখওয়াতুন নিশ্চয় মমিনরা হচ্ছে ভাই মমিনরা কি ভাই ফাসলিহু বাইনা আখওয়াইকুম তোমরা তোমাদের ভাইদের মধ্যে আপোষ মীমাংসা করে দাও তাদেরকে সহযোগিতা করো তাদের মধ্যে ঝগড়া হলে মীমাংসা করে দাও উপকার করো অত্তাকুল্লহ আল্লাহকে ভয় করো লাল্লাকুম তুরহামুন তবেই তোমাদের উপরে আল্লাহর রহমত নাজিল হবে এই যে বিষয়গুলো ইসলামের বড় একটা দৌলত এগুলোর থেকে সরিয়ে নিয়ে এখন শয়তান ঢুকিয়ে দিয়েছে এখানে তুমি ব্যবসা করো ডানে ব্যবসা বামে ব্যবসা এজন্য আজকের হাদিসের এই গুরুত্বপূর্ণ অংশটা আলোচনা করছি আলোচনা করতে গিয়ে মূল বিষয়টা পরে আসবে শেষের অংশে যেহেতু হাদিস আলোচনা করলে পুরাটাই আলোচনা করতে হবে আল্লাহ রাসুল সাল আলহি ওয়াসাল্লাম সাহাবাই কেরামদেরকে বললেন আদিন ওয়ান নসিহা দিন হচ্ছে নসিহা নসিহার নাম হচ্ছে দিন নসিহাত আমরা বাংলা বলে নসিহাত করা নসিহাত অর্থ কি অনেক শব্দ আছে এরকম আমরা বুঝি কিন্তু বলতে পারি না পুরান ঢাকাইয়াদেরকে জিজ্ঞেস করলে বলে বুঝি মগার বলতে পারি না কইতে পারি না একজনকে জিজ্ঞেস করা হয়েছিল মোহাব্বাত মানে কি ভালোবাসা তো ভালোবাসা মানে কি ওই যে একজনকে ভালোবাসা ঘুরে ফিরে এক জায়গায় মহাব্বাতের একটা অর্থ আছে কারণ আল্লাহ রসুলকে মহাব্বাত করতে বলা হয়েছে তো মহাব্বাত মানে হচ্ছে আরবিতে ইলা কোন ভালো জিনিসের দিকে মন আকৃষ্ট হওয়া এর নাম কি ভালোবাসা এর নাম মোহাব্বত শাব্দিক অর্থে এরকম আর একটা শব্দ আছে হায়া হায়া মানে লজ্জা পাওয়া কাউকে যদি জিজ্ঞেস করা হয় লজ্জা পাওয়া বলতে কি বোঝায় সে বলবে হয়তো সরম পাওয়া আচ্ছা সরম কি জিনিস ওই যে লজ্জা পাওয়া ঘুরে ফিরে একটা জায়গায় ঘুরবে এটারও একটা তর্জমা আছে লজ্জা কাকে বলে লজ্জা বলা হয় ইনকেসারুন ইয়াতারিন নফস ইনদা ইরতিকাবে ফিলিন কবিহিন যে কাজটা করা উচিত না এমন একটা কাজ যদি কারো দ্বারা ইচ্ছায় বা অনিচ্ছায় ঘটে যায় তারপরে তার ভিতরে যে ইতস্ততা আসে নিজের মধ্যে যে একটা ভাঙ্গন পড়ে ওটার নাম হচ্ছে লজ্জা এরকম ভাবে নসিহা এরও একটা অর্থ আছে নসিহাত মানে হচ্ছে কল্যাণ কামনা করা কল্যাণ কামনা মানে কি অর্থের নসিহাত মানে কল্যাণ কামনা করা আর কল্যাণ কামনা বলতে বুঝায় যার যেটা প্রাপ্য তাকে ওটা দিয়ে দেওয়া আমার কাছে যে যেরকমের আচরণ পাওনা আছে তাকে সেই জিনিসটা দিয়ে দেওয়া আর নসিহাতু প্রত্যেকটা স্তরের মানুষের অথবা যার যেটা পাওনা আছে এই পাওনাটা তাকে চুকিয়ে দেওয়া আদায় করে দেওয়ার নাম হচ্ছে নসিহা এজন্য সাহাবায়ক রামদের সামনে আল্লাহর রাসুল সাল আলহি ওয়াসাল্লাম যখন বললেন আর দিন ওয়ান নসিহা দিন মানেই হচ্ছে নসিহা এ হাদিসটা বোখারিতে আছে আমি বোখারি মুসলিম দুইটা থেকে একত্র করেছি এখানে বোখারি মুসলিম তিরমিদিন আছে হাদিসের যত কিতাব আছে হাদিসটা সব কিতাবেই আছে এবং অনেক পরীক্ষাও দেয় মাদ্রাসার ছাত্রদের জন্য উপকারী হবে আজকের আলোচনাটা অনেক সময় এই প্রশ্নটা পরীক্ষা দিয়ে দেয় যে নাসিহা মানে কি এখানে আছে সাহাবায়কে রাম জিজ্ঞেস করলেন লেমান আমরা কার নসিহা করব কার কল্যাণ কামনা করব এই জন্য মনে রাখতে হবে ইসলামের একটা বড় জিনিস হচ্ছে কল্যাণ কামনা কল্যাণা কল্যাণ আজকে মানুষের কল্যাণ কামনা করে নবাদ দিয়ে দিয়েছে কল্যাণ কামনা করা সাহাবায়কেরামদের মধ্যে এই প্রতিযোগিতাই ছিল এজন্য তারা জিজ্ঞেস করলেন কুলনা লিমান আমরা বললাম ইয়া রাসুল্লাহ কার কল্যাণ কামনা করব আল্লাহ রাসুল সাল্লাম বলেন কাল আলিল্লাহি ওয়ালি কিতাবিহি ওয়ালি রাসুলিহি ওয়ালি আইম্মাতিল মুসলিমিন ও আম্মাতিহিম আল্লাহ তাআলার কল্যাণ কামনা করা আল্লাহর কল্যাণ কামনা মানে আল্লাহর যে হক আমাদের কাছে আছে ওটা আল্লাহকে দিয়ে দেওয়া বলে কিতাবিহি আল্লাহর কিতাবের কল্যাণ কামনা করা তার মানে আল্লাহর কিতাবের যে হক আমাদের উপরে আছে ওটা আল্লাহর কিতাবকে দিয়ে দেওয়া বলে রাসুলিহি এবং আল্লাহর রাসুলের কল্যাণ কামনা করা আল্লাহর রাসুলের আমাদের কাছে যে পাওনা আছে এটা তাকে দিয়ে দেওয়া এটা অন্যকে না দেওয়া বলে আইম্মাতিল মুসলিমিন মুসলিমদের ইমাম যারা থাকবে মুসলিমদের যারা শাসক থাকবে তাদের পাওনা তাদেরকে দিয়ে দেওয়া ও আমাতিহীন এবং সাধারণ জনগণের কল্যাণ কামনা করা অর্থাৎ সাধারণ জনগণ সাধারণ মুসলিমরা আমার কাছে যেটা পাওনা এটা তাদেরকে চুকিয়ে দেওয়া এই হাদিসটা ইমাম নবাবির রহমতুল্লাহ আলাই সারেহে মুসলিম তিনি যে ব্যাখ্যা করেছেন আমি ওখান থেকে শুধু কাটিং করে এটা করেছি কম্পিউটার থেকে এখানে তিনি ব্যাখ্যা দিয়েছেন প্রত্যেকটা আলাদা আলাদা আম্মান নাসিহাতুলিল্লাহ তাআলা আল্লাহর নসিহা আল্লাহর কল্যাণ কামনা তার মানে হচ্ছে এই ফামানাহু মুনসারিফুন ইলাল ঈমানি বিহি আল্লাহর উপরে পূর্ণ ঈমান আনা ওয়া নাফিউশ শারীকে আনহু আল্লাহর সঙ্গে কোনো কিছুকে শরিক না করা আল্লাহর এবাদতের ক্ষেত্রে আল্লাহর গুণাবলীর ক্ষেত্রে আল্লাহর ক্ষমতার ক্ষেত্রে আল্লাহর বিধানের ক্ষেত্রে কাউকে শরিক না করা সম্পূর্ণ আল্লাহকে মেনে নেওয়া ওয়াতারকুলিল হাদিফি সিফাতিহি ওয়াসফি বিসিফাতিল কামাল ওয়াল জালালি কুল্লিহা আল্লাহর যতগুলো গুণবাচক নাম আছে এই সবগুলোকে আল্লাহর জন্যই মানা আল্লাহর গুণবাচক নাম আছে কুদ্দুস কুদ্দুস কুদুসুন মানে পবিত্র আর তার থেকে মোবালাগা আলেমরা বুঝবে এটা মাদ্রাসা ছেলেরা বুঝবে মোবালাগা বলে এটাকে মানে মহাপবিত্র তাহলে মহাপবিত্র কার নাম আল্লাহর একটা নাম আল্লাহ একটা গুণ এখন মহাপবিত্র হয়ে গেছে মহা অপবিত্র ওরসের নাম যেই ওরসের মধ্যে আল্লাহর সঙ্গে শিরিক করা হয় একটা হাদিসে আছে একটা গ্রাম দিয়ে একটা রাস্তা ছিল রাস্তার পাশে মাজার অথবা মূর্তি ছিল তো আপনারা জানেন এই মাজারের পাশে গাড়ি থামে কিছু দিতে হয় ওখানে ছিল একদল মস্তান কোন ব্যক্তি ওখান থেকে মাজারে কিছু না দিয়ে যেতে পারত না দুইজন লোক যাচ্ছে এদেরকে ধরলো কিছু দিয়ে যাও একজনে বলল ভাই আমার দেওয়ার কিছুই নেই কিছু না থাকলে একটা মাছি মেরে দিয়ে যাও তো লোকটা ঠিকই একটা মাছি পাইল থাপ্পড় মেরে মাছিটা দিয়ে গেল আল্লাহ রাসুল সাল্লাম বললেন ফাদা খালান নার এই লোকটা মাজারে এই মাছিটা দান করার কারণে শিরিক করেছে এবং সেজন্য সে জাহান নামে চলে গেছে দ্বিতীয় লোকটা বলল না আমি আল্লাহ ছাড়া কারো জন্য কোনো কিছু দেই না দিলে আল্লাহর জন্যই দেই মূর্তিকে মাজারকে আমি কিছু দেই না ওরা তাকে মেরে ফেললো আল্লাহর রাসুল সাল্লাম বলছেন ফাদা খালাল জান্না লোকটা জান্নাতে চলে গেছে একটা মাছির কারণে একটা লোক জান্নাতে চলে গেল আর একটা লোক জাহান নামে চলে গেল তাহলে মাজারে মূর্তিকে একটা মাছি দিলে যদি জাহান নামে যায় তাহলে যারা বড় বড় গরু দেয় উট দেয় ছাগল দেয় সে লোকগুলো কোথায় যাবে এই জন্য মনে রাখতে হবে আল্লাহর হক আল্লাহকে দেওয়া মান্যত হবে আল্লাহর জন্য পশু জবাই হবে আল্লাহর জন্য নামাজে দাঁড়িয়ে থাকবে আল্লাহর জন্য আল্লাহর জন্য দাঁড়াইলে যদি আল্লাহর ইবাদত হয় তাহলে যারা মূর্তির সামনে অথবা কোনো বাজারের সামনে অথবা কোনো ব্যক্তির সামনে নীরবে দাঁড়িয়ে থাকে তারা এবাদত করেছে কার এই এক মিনিট নীরবতা পালন করা এটা আসলো থেকে এটা খ্রিস্টানদের ধর্ম ওরা বলে যে নীরবতা পালন কেউ মারা গেলে নীরবতা পালন করতে হবে তাহলে এই মুহূর্তে আল্লাহর পক্ষ থেকে যিশু আসবে যিশু এসে যেন কোনো হইচই না দেখে একেবারে নীরব পরিবেশ পায় এই সময় শান্তিতে রুহুটা নিয়ে চলে যাবে আল্লাহর কাছে এটা হচ্ছে খ্রিস্টানদের ধর্ম আজকে মুসলিম জাতি নিজেদের জাতীয়তা নিজেদের দিন নিজেদের কোরআনকে ভুলে গিয়ে আজকে একজন মানুষ মরলে পরে তার জন্য সেই ইহুদি খ্রিস্টানদের তরিকা নিরবতা পালন করে এমনি ভাবে এই ভোগ দেওয়া এটা হিন্দুদের কাজ দেবতার নামে মূর্তির নামে জাহিলি যুগে দিয়েছিল কোরআনে আছে ইব্রাহিম আলাইহিসালাম যখন মূর্তিখানা ঢুকেছিলেন তখন কোরআনে স্পষ্ট আছে তিনি দেখতে পেলেন অনেক দামি দামি খাবার বললেন আলা অমা আলাকুম আলা তাকুলুন আলা তাকুলুন খা খা খাও না খা খা মা আলাকুম লা তান্তাকুন ব্যাপার কি কথা বলো না কেন এরপরে যখন কথা বলে না মারলো থাপ্পড় থাপ্পড় মারা পরে এখন পাথরের মূর্তি হাতে ব্যথা পাইছে বেচারা এরপর উঠলো রাগ নিল কুড়াল কুড়াল দিয়ে মূর্তির মাথা ভাঙ্গে পাও ভাঙ্গে হাত ভাঙ্গে সব ভাঙ্গে চুরমার করলো একটাকে রেখে দিল যেখানে আজকে ওইদিকে যাচ্ছি না নবীরা মূর্তি তৈরি করেছেন না মূর্তি ভেঙ্গেছেন আমাদের নবীজি কি করেছেন ইব্রাহিম আলাহাম একটা আগে গেছে চলে গেছে আমাদের নবীজি কি করলেন ইতিহাস পড়বেন মক্কা বিজয়ের পরে আল্লাহর নবী সাল সাল্লাম যুদ্ধের পোশাক এখনো খোলেন নাই সোজা কাবার ভিতরে ঢুকলেন লাঠি হাতে নিয়ে ইঙ্গিত করছেন যা আল হাক্কু ওয়াজাহাকাল বাতিল ইন্নাল বাতিল কানা জাহুকা সত্য সমাগত মিথ্যা বিতাড়িত এখনো বসে আছো ভাঙ্গো না এখনো বাস মূর্তি ধপাস করে পড়ে যাচ্ছে গুড়ি গুড়ি হয়ে যাচ্ছে আল্লাহর নবী মূর্তি ভেঙ্গেছেন না গড়েছেন তাহলে এটা আল্লাহর হক আল্লাহর জমিনে কোনো মূর্তি থাকবে না আল্লাহর নবীরা যখন মূর্তি ভাঙলেন এরপরে যারা মুসলমান দাবি করে রাস্তার মোড়ে মোড়ে মূর্তি তৈরি করে স্কুলে মূর্তি তৈরি করে বাচ্চাদেরকে মূর্তি পূজা করায় এমপিদেরকে দিয়ে মূর্তি পূজা করায় ও মুসলমান জাতি সেগুলো মুসলমান না মুশ্রেক পরিষ্কার মুশ্রেক পরিষ্কার মুশ্রেক এগুলো মুসলমান হতেই পারে না এজন্য বলা হয়েছে নসিহাতুলিল্লাহি আল্লাহর নসিহা আল্লাহর যে পাওনা আল্লাহর যে হক এটা আল্লাহকে দিতে হবে আল্লাহর জমিনে আল্লাহ মূর্তি দেখতে চান না এই জন্য মূর্তি সম্পর্কে কঠোর হাদিস আছে এমনকি যারা এই যে তুলি দিয়ে ছবি আঁকে আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লাম বলেছেন যেই ঘরে কোন কুকুর থাকে অথবা কোন প্রাণীর ছবি থাকে আল্লাহর রহমতের ফেরেস্তা সেই ঘরে প্রবেশ করে না আজকে তো মাশাআল্লাহ অনেকে মা বাবার ছবি নেতার ছবি নেত্রীর ছবি ঘরে না রাখলে আর হয় না ঘরে জাহান নামের ফেরেস্তা ঢুকিয়েছ জাহান নামের আগুন ঢুকিয়েছ এখন তো শুধু এ পর্যন্ত না বলতে গেলেই তো কারো গায়ে পড়বে আর তখন আমার নামে মিথ্যা প্রচার করে এই জন্য বলি কান খুলে ভালো করে শোনো আল্লাহর রাসুল সাল্লাম বলেছেন যেই ঘরে মূর্তি থাকে প্রাণীর ছবি থাকে ওই ঘরে আল্লাহর রহমতের ফেরেস্তা প্রবেশ করে না সুতরাং যেই অন্তরের মধ্যে কোন পীরের ছবি থাকে পীরের মোরাকাবা করে পীরের কল্পনা করে সেই অন্তরের মধ্যেও আল্লাহর রহমতের ফেরেস্তা প্রবেশ করে না সেই অন্তরে শয়তান প্রবেশ করে কলবুল মমিন আর সুল্লাহ তোর কলবে আল্লাহর আরস না তোর কলবে শয়তানের আরস কারণ তোর কলবের মধ্যে পীরের ছবি ঢুকিয়েছ পীরের মোরাকাবা করেছ পীরের কল্পনা করেছ সেই পীরের ছবি এখন ঘরেও রাখা শুরু করেছে হেদায়ত আমি নসিহা করছি আমি কাউকে খেপাবার জন্য বলি না পরীক্ষার হলে যদি কেউ কাউকে ভুল ধরাইয়া দেয় তাকে চা খাওয়ায় তাকে হাদিয়া তোফা দেয় আজকে এই দুনিয়ার ময়দান পরীক্ষার ময়দান আমি স্পষ্টভাবে আপনাদেরকে কোরআন এবং হাদিস থেকে কথা বলছি যদি কারো বিরুদ্ধে চলে যায় তবা করে ঠিক হয়ে যাও আর যদি মনে করো কোরআন হাদিস অনুযায়ী সহি হয় নাই তুমি লোকদেরকে নিয়ে আসো চ্যালেঞ্জ করো কিন্তু তারপরেও আমি পরিষ্কার করে দিতে চাই এই পীরের ছবি অন্তরে ঢুকানো হারাম কোন মানুষের মূর্তি অন্তরের মধ্যে ঢুকানোর কোন সুযোগ নেই ইসলামে অন্তরটা শুধুমাত্র কার জন্য একমাত্র আল্লাহর জন্য এজন্য আল্লাহ তালা পরিষ্কার করে দিয়েছেন আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লাম বলছেন আন্তা আবুদাল্লাহ আল্লাহ তুমি আল্লাহর এবাদত করবে এমন ভাবে যেন তুমি আল্লাহকে দেখতে পাচ্ছ ফাইন্নাহু ইল্লাম ফাইন্নাকা ইল্লাম তারাহু তুমি যদিও আল্লাহকে দেখতে পাচ্ছ না ফাইন্নাহু ইয়ারাকা আল্লাহ তোমাকে সরাসরি দেখতে পাচ্ছেন কাজে আল্লাহর মধ্যে আর তোমার মধ্যে কোনো ভায়া মাধ্যম নেই এটা আল্লাহর নসিহা আল্লাহর কল্যাণ কামনা আল্লাহর হক আল্লাহকে দিয়ে দেওয়া এরপরে বলা হয়েছে আল্লাহ তারা বলছেন যে আল্লাহকে সমস্ত দোষ ত্রুটি থেকে মুক্ত মনে করা আল্লাহর কোন দোষ নাই কোন দুর্বলতা নাই কোন ত্রুটি নাই এসবগুলো থেকে মুক্ত আল্লাহ তারা আল্লাহ তারা এই কাজটা কেন করলো লিখেছে অনেক পীরদের বইতে গুলো দেখিয়েছি আমি এখানে লেখা আছে আল্লাহর আন্দাজ নাই এই লোকটার একটা মাত্র ছেলে ছিল তাও নিয়ে গেল ছিল একটা বারো বছরের নাতি কোন রকম একটা গাবি পালন করে দুগ্ধ খাওয়াইয়া এই মহিলাটাকে বাঁচাইয়া রাখতো তাকেও নিয়ে গেল আল্লাহর আন্দাজ নাই এই জন্য মাবুদের দরবার থেকে রুহুটা জোর পূর্বক ছিনে নিয়ে আসছে নওয়াজবিল্লাহমিন জালেক এখন পর্যন্ত নওয়াজবিল্লাহ বলছে অনেকেই কিন্তু বইয়ের নাম বললে আটকে যাবে যে কোন পীরের বইতে আছে এটা আমি এখানে পীরের নাম না বলে বইয়ের নাম বলে দিচ্ছি কারণ কারো সন্দেহ না থাকে বইয়ের নাম ভেদে মারেফাত বইয়ের নাম কি ভেদে মারেফাত পৃষ্ঠা নাম্বার পনেরো পরিষ্কার লেখা আছে যে আল্লাহর আন্দাজ নাই মাবুদের কাছে আবার কি জিজ্ঞেস করবো তার আন্দাজ নাই এই লোকটার একটা মাত্র ছেলে ছিল তাও নিয়ে গেল এরপরে একটা নাতি ছিল বারো বছরের নাতি একটা গাভী লালন পালন করে কোন রকম এই বৃদ্ধাকে বাঁচিয়ে রেখেছিল সেই নাতিটা আল্লাহ নিয়ে গেল এই জন্য মাবুদের কাছে জিজ্ঞেস করা ছাড়াই জোর পূর্বক আল্লাহর দরবার থেকে রুহু সিনাই নিয়ে আসছে ও আমার জাতি আল্লাহ তারা পরিষ্কার করে বলে দিয়েছেন আম্মা আল্লাহ তারা যা করেন সেখানে কারো আপত্তি করা প্রশ্ন করা অভিযোগ করার কোনো সুযোগ নেই আল্লাহ কারো কাছে জবাবদেহি করতে বাধ্য নন আর বাকি সমস্ত মাখলুক আল্লাহর কাছে জবাবদেহি করতে বাধ্য আল্লাহ সব কাজ আন্দাজে করেন আন্দাজ মতোই করেন কোরআনে পরিষ্কার বলা আছে আমি প্রত্যেকটা জিনিসকে পরিমিত ভাবে পরিমিত ভাবে সৃষ্টি করেছি অপরিমিত ভাবে অপরিমাণ ভাবে বে আন্দাজে আমি কোন জিনিস সৃষ্টি করি নাই আর বলছে আল্লাহর আন্দাজ নাই এই জন্য মনে রাখতে হবে এরপরে বলা হয়েছে আল্লাহর হক হচ্ছে আল্লাহর আনুগত্য পূর্ণ করা অয় জেতনাব মাসিহি মাসিয়তিহি আল্লাহর অবাধ্যতা পরিহার করা ফিহি আল্লাহর জন্য ভালোবাসা ফিহি আল্লাহর জন্য কাউকে ঘৃণা করা কারোর সাথে সম্পর্ক ছিন্ন করা ও তেমান আত আহু আল্লাহর যারা আনুগত্য করে তাদের সাথে বন্ধুত্ব করা ও মোয়াদা তেমান আদাহু আসাহু আল্লাহর যারা অবাধ্য আল্লাহর ফারমান যারা তাদের থেকে সম্পর্ক ছিন্ন করা ও জেহাদ এমান কাফারাবিহি যারা আল্লাহর সাথে কুফুরি করে তাদের বিরুদ্ধে লড়াই করা ওয়ালে তারাফবে নেয়ামাতি ওয়া সুক্রিহি আলাইহা এবং আল্লাহর যে সমস্ত নেয়ামত রয়েছে সেগুলোর শুক্রিয়া আদায় করা কৃতজ্ঞতা আদায় করা ওয়াল ইখলাস ফি জামিল উমুরে এবং সকল ক্ষেত্রে আল্লাহর খালেস আল্লাহর ইবাদত করা ওয়াল দোয়া ইলা জামিল আওসাফিল মজকুরাতে সর্বক্ষেত্রে আল্লাহর কাছেই কেবলমাত্র প্রার্থনা করা ওয়াল হাসু আলাইহা ওয়াত তালাত্তুফ ফি জামিন নাস ওমান আমকারা মিনহুম আলাইহা قال الخطابي ইমাম খাত্তাবি একজন বড় মুহাদ্দিস এবং আসমাউর রিজালের ইমাম তিনি বলেন ও হাকিকত হাদিল ইদাফাতে রাজিআতুন ইলাল আবদে ফি নুসহি এই যে আল্লাহর কল্যাণ কামনা করা মূলত এটা বলা হয়েছে হাদিসে রূপক অর্থে আল্লাহর কল্যাণ মানে আল্লাহর হক দেওয়া মানে বান্দা নিজের হক আদায় করে দেওয়া নতুবা আল্লাহ কারো হকের দিকে মহতাজ নন আপনি আল্লাহর সঙ্গে শিরিক করলে আল্লাহর কোনো ক্ষতি নাই আপনার মতো যদি দুনিয়ার সমস্ত মানুষ একত্র হয়ে আল্লাহর নাফারমানি করে আর সমস্ত মানুষ আল্লাহর বিরুদ্ধে চলে যায় আল্লাহর আল্লাহতের মধ্যে কোনো ক্ষতি হবে অপরদিকে যদি সমস্ত মানুষ একাত্র হয়ে দুনিয়ার সবচেয়ে বড় ন্যাক্কার বান্দার মতো হয়ে যায় আল্লাহর আনুগত্যশীল হয়ে যায় আল্লাহর উলুহিয়তের মধ্যে কোনো দরজা বাড়বে কিছুই বাড়বে না এটা হচ্ছে আল্লাহর হক বান্দার কাছে আল্লাহর রাসুল সাল্লাম জিজ্ঞেস করছেন মহাজ বিন জওয়াল পিছে বসে আছেন উটে বা ঘোড়ায় জিজ্ঞেস করে হে মহাজ তুমি কি জানো বান্দার উপরে আল্লাহর কি হক রয়েছে আর আল্লাহর উপরে বান্দার কি হক আছে মহাজবিন জাবাল বলেন আল্লাহ রাসুল আলাম আল্লাহ এবং আল্লাহর রসুল এ ব্যাপারে ভালো জানেন এবারে আল্লাহর রাসুল সাল্লাহ সাল্লাম বলছেন বান্দার উপরে আল্লাহর হক হচ্ছে এই যে বান্দা আল্লাহর সঙ্গে অন্য কোনো কিছুকে শরিক করবে না অংশীদার বানাবে না আর বান্দার হক হচ্ছে আল্লাহর কাছে এই যে বান্দা আল্লাহর সঙ্গে কোনো কিছুকে শরিক করে নাই তাকে জাহান নামে না দেওয়া এটা আল্লাহ নিজের উপর অজেব করে নিয়েছেন এজন্য মনে রাখতে হবে কোরআনুল করিমে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবীজিকে লক্ষ্য করে বলছেন সুরায় জুমার পঁয়ষট্টি নম্বর আয়তে বলা হচ্ছে লাইন আশরাত্তা হে নবী আপনিও যদি আল্লাহর সঙ্গে শিরিক করেন আল্লাহর সঙ্গে কোনো বিষয় অংশীদার করেন লাইহাবাতান্না আমা লুকা তাহলে আপনার জীবনের সমস্ত আমলগুলো হাত হয়ে যাবে বরবাদ হয়ে যাবে আপনার নামাজ রোজা আপনার জিহাদ আপনার দিন কায়েমের জন্য কষ্ট করা তায়েফ বহুত বন্ধ বদর খন্দক যত কষ্ট করেছেন সবগুলো বরবাদ হয়ে যাবে মিনাল এবং আপনি ক্ষতিগ্রস্ত লোকদের অন্তর্ভুক্ত হয়ে যাবেন আপনি যদি শিরিক করেন আমাদের নবীজিকে বলা হচ্ছে নবীজিকে যখন শিরিক করতে এমন ধমক দেওয়া হলো এরপরে যদি কোনো ব্যক্তি আল্লাহর সঙ্গে শিরিক করে আর বলে বুজুর্গদের জন্য এটা জায়েজ আছে আপনার আমার জন্য জায়েজ নাই এই লোকগুলো কি নবীর চেয়ে বড় বুজুর্গ হয়তো নবীর চেয়ে বড় বুজুর্গ হতে হবে আর নইলে আস্ত শয়তান হতে হবে আর এটা পরিষ্কার আল্লাহর নবীর চেয়ে বড় বুজুর্গ হওয়ার অধিকার কারণ এই সুযোগ নেই কাজী শয়তান হওয়ার নিশ্চিত এরপরে আল্লাহ তারা আরো পরিষ্কার করে দিয়েছেন সুরা মায়দার বাহাত্তর নম্বর আয়াতে ইন্নাহু মাইয়ুশরিক বিল্লাহি জেনে রাখো নিশ্চয় যে ব্যক্তি আল্লাহর সঙ্গে শিরিক করবে ফাকাদ হারাম আল্লাহ আলাইহিল জান্নাহ আল্লাহ রাব্বুল আলামিন তার উপরে জান্নাতকে হারাম করে দিয়েছেন জান্নাত কি করে দিয়েছেন হারাম করে দিয়েছেন তার জান্নাতে যাওয়ার কোনো সুযোগ নেই যত বড় ন্যাক করুক যত বড় আমল করুক যত বড় জিকির করুক দান করুক খয়রাত করুক যদি তার মধ্যে শিরিক থাকে আল্লাহ তারা বলছেন তার জন্য আল্লাহ তারা জান্নাতকে হারাম করে দিয়েছেন এমনি ভাবে এজন্য এবাদত কবুল হওয়ার জন্য আল্লাহ তারা শর্ত আরোপ করেছেন কোরআনুল কারিমের সুরান আমের বিরাশি নম্বর আয়াত বলছেন আল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিজুলমিন উলাইকা লাহুমুল আমনু ওয়া হুম মুহতাদুন যারা ঈমান এনেছে ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিজুলমিন এবং তারা তাদের ঈমানকে জুলুমের সঙ্গে সংমিশ্রণ করে নাই ঈমানের সঙ্গে জুলুম মিলায় নাই আল্লাহ তারা বলছেন উলাইকা লাহমুল আমনু তাদের জন্য রয়েছে আমান নিরাপত্তা অহম মোহতাদুন এবং তারাই হৃদায়ত প্রাপ্ত এই আয়াত যখন নাজিল হয়ে যায় আব্দুল ইবনে মাসউদ থেকে বর্ণিত সাতকাদা আলী আলা সাহেব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কাছে বিষয়টা অনেক কঠিন মনে হলো অকল এবং তারা বলল ইয়া রাসুল আইয়ুনা লাম ইয়াজলিম নাফসাহু আমাদের মধ্যে এমন কে আছে যে নিজের উপরে জুলুম করে না সবাই তো জুলুম করে তারা মনে করলো জুলুম মানে সামান্য পাপটা করা অত্যাচার করা কারো উপরে এগুলো এই জন্য ব্যাখ্যা চাইল কারণ আল্লাহ বলেছেন আল্লাদিনা আমানু বেসু ইয়ালবিসু ঈমানাহুম বিজুলমিন যারা ঈমান এনেছে এবং ঈমানটাকে জুলুমের সঙ্গে মিলায় নাই তাদের জন্য আল্লাহর পক্ষ থেকে নিরাপত্তা হবে এজন্য কঠিন হয়ে গেল বিষয়টা কে আছে এমন যে আমরা জুলুম না করি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু সাল্লাম বললেন ফাকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লাইসা যাকা তোমরা যেটা বুঝেছো তা নয় হাদিসের অর্থ আল্লাহর আয়াতের অর্থ এটা নয় ইন্নামা যালিকা আশিরকু ইন্নামা হুয়া আশিরকু এই জুলুম বলতে আল্লাহ তাআলা বুঝাচ্ছেন শিরিককে কাকে এরপরে আল্লাহ রসুল সাল্লাম বলছেন আলাম তাসমাউ কওলা লোকমান লেবনিহি তোমরা কি লোকমান সুরায় লোকমানে দেখো নাই লোকমান তার পুত্রকে উপদেশ দিতে গিয়ে কি বলেছে লোকমান তার ছেলেকে বলছিল ইয়া লা তুশরিক বিল্লাহ হে আমার আদরের সন্তান আদরের পুত্র আল্লাহর সঙ্গে শিরিক করো না ইন্না শিরিকা লাজুল আজিম নিশ্চয়ই শিরিক হচ্ছে বড় জুলুম শিরিক কি আল্লাহর নবী নিজের কথাও দলিল দিলেন কোরআন দিয়ে আল্লাহর নবীও কোনো কথা বলতে গিয়ে কোরআনের আয়াতের মাধ্যমে দলিল পেশ করছে তিনি বললেন যে জুলুম মানে শিরিক দলিল পেশ করলেন কোরআন আরেকটা আয়াত দিয়ে শিরিক আল্লাহ জুলমুন আজিম শিরিক হচ্ছে বড় জুলুম নবী তো তার কথা দলিল পেশ করেন কোরআন দিয়ে আর আমরা পীর বুজুর্গদের কথা আর যাচাই করতে যাই না কোনো দলিল আছে কিনা পীর বলেছে তো শেষ এখন যে কোরআনের বিরুদ্ধেও যায় হাদিসের বিরুদ্ধে যায় আমরা কোরআন হাদিসকে বাদ দিয়ে ওই পীরের কথাকে আঁকড়ে ধরি আর বলি পীর কি কম বুঝছে আমাদের হুজুর কি কম পড়াশোনা করেছে এত লক্ষ লক্ষ লোক বুঝে নাই বুঝলো খালি হাতেমবাগের খতিব সাপ তোমরা হাতেমবাগের খতিবের বিরুদ্ধে গিয়ে তোমরা মিছিল করো কোনো আপত্তি নাই কিন্তু কেমতের মাঠে এইটা তোমার জন্য হুজ্জাত হয়ে যাবে তোমার কানের মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়েছিল যে শিরিক থেকে বাঁচতে হবে তোমরা সেই দিন শুনো নাই পীরের কথা শুনেছ পীর কি বলল কোন দলিল নাই কোন হাদিসে নাই কোরআনে নাই তারপরও যদি পীর বলেছে মান্য করেছ আজকে পীর এবং তোমরা সব দলে দলে জাহান নামে চলে যাও এই জন্য পরিষ্কার মনে রাখতে হবে আজকে দুনিয়াতে জান্নাতের টিকিট দেওয়া হচ্ছে অমুকে পার করে নিয়ে যাবে ওই যে বলি না বইতে লেখছে কারো যদি দুইজন পীর হয় দুই পীরে দুই ডানা ধরে ভেসতে নিয়ে যাবে কোনো অসুবিধা নাই এই বেটা পীর নিজে জানা যাবে তার গ্যারান্টি আছে কি মৃত্যুর আগে কারো গ্যারান্টি আছে পীর নিজে যে জান্নাতে যাবে তার কোনো গ্যারান্টি নাই আর ওদিকে দুই ডানা ধরে দুই পীরে বেহেস্তে নিয়ে যাচ্ছে মাওয়াজে সাকিয়া পঞ্চান্ন নম্বর পৃষ্ঠায় লেখা আছে রেফারেন্স বলে দিলাম নয় বলবে আন্দাজ বলতেছে আর এরপরও কারো সন্দেহ থাকে এই বইগুলো চক বাজার এসে বাংলা বাজার গেলে আলে সাহেব প্রকাশনীতে পাওয়া যাবে আর যদি প্রয়োজন মনে করেন আমার বাসায় আছে দেখে নেবেন এবারে এই শিরিক এত ভয়াবহ আল্লাহ রসুল সাল্লাম বলছেন জাবের ইবনে আবদুল্লাহ থেকে বর্ণিত আল্লাহ রসুল সাল্লাম বলছেন আইহান নাস ইয়াকুমা শিরকা সারায়ের হে লোকেরা তোমরা শিরকু সারায়ের থেকে বাঁচো অন্তরের শিরিক থেকে বাঁচো গোপন শিরিক থেকে বাঁচো قالوا يا رسول الله وما شرك السرائر সাহাবা একরাম জিজ্ঞেস করলেন হে আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিরকুস সারায়ের কি অন্তরের শিরিকটা কি قال يقوم الرجل একজন লোক নামাজ পড়তে দাঁড়াইলো ফায়ুসাল্লি সে নামাজ পড়ছিল ফায়ুজাইয়িনু সালাতাহু জাহিদান লিমা ইয়ারা মিন নাজারিন নাস ইলাইহি সে বুঝতে পারলো লোকেরা তার নামাজ দেখতে পাচ্ছে দেখছে ফলো করছে এই জন্য লোকদেরকে দেখাবার জন্য নিজে বুজুর্গ এটা প্রমাণ করার জন্য লম্বা নামাজ শুরু করে দিল জিকির করতে শুরু করলো এরকম ভাবে একটা ভাব দেখাতে শুরু করলো আল্লাহ রাসুল সাল্লাম বলছেন ফাদালিকা শিরকুস সারায়ের এটা হচ্ছে শিরকুস সারায়ের দিলের শিরিক মনের শিরিক অন্তরের শিরিক আল্লাহ সুবহান আমাদেরকে এই অন্তরের শিরিতে বাঁচার তৌফিক দান করুন এজন্য কোরআনুল করিমে আল্লাহ তালা পরিষ্কার করে দিয়েছেন সুরে হজের সাত্রিশ নম্বর হাতে আছে জাহেলি যুগের লোকেরা কোরবানি করে এই কোরবানের পশুর জানোয়ারের গোস্তগুলো বাইতুল্লার সামনে লাগিয়ে দিত রক্ত বাইতুল্লা লাগিয়ে দিত আমাদের দেশেও আছে কোরবানির গরু কিনে এরপরে মালা পরাইয়া গায়ে চাদর দিয়া শহরে ঘুরায় যে কত বড় গরু কিনলো কত দামি গরু কোরবানি দিচ্ছে যাতে লোকেরা বলে এটা বড় মেয়ে আর বড় গরু আমরা জন্য বলি যে আসলে তো উচিত ছিল তাহলে এই বড় গরুর সঙ্গে বড় মেয়াকেও বেঁধে দেওয়া যাতে করে লোকেরা বুঝতে পারে এই বড় মেয়ার এই বড় গরু আল্লাহ রাব্বুল আলমিন এগুলোকে প্রতিবাদ করেছেন কোরআনুল কারিমের সুরে হজের সাত্রিশ নম্বর হাতে বলছেন আল্লাহর দরবারে তোমাদের এই কোরবানির পশুর গোস্ত কোরবানির পশুর কোন রক্ত কোরবানির পশুর চামড়া এই সমস্ত কিছুই আল্লাহর দরবারে পৌঁছে না মিনকুম বরং তোমাদের তাকোয়া তোমাদের তাকোয়া তোমাদের আল্লাহর জন্য যে করছো এটা আল্লাহর দরবারে পৌঁছে আল্লাহ এটা দেখেন তোমাদের উদ্দেশ্যটা আল্লাহ তারা দেখেন তাই বলে আবার অন্যায় কাজে আবার ন্যাক কাজে গুনার কাজে নিয়ত ভালো আছে নামাজ না পড়লে কি অন্তর ঠিক আছে এইবার এত ইমান ঠিক আছে ইমানই তো নাই নামাজ না পড়লে ইমান থাকে নাকি নামাজ না পড়লে ইমান থাকে না চলে যায় যাই হোক আমি বলছিলাম আল্লাহ তারা বলছেন লোকেরা এরকম পূজা করে সুরায় ইউনুসের আঠারো নম্বর আয়াতে আল্লাহ তারা আরেকটা বিষয় ক্লিয়ার করেছেন আপনি এখন মনে মনে ভাবছেন মক্কার লোকেরা মূর্তি পূজা করতো আমরা তো মূর্তি পূজা করি না আল্লাহ তারা বিষয়টা ক্লিয়ার করে দিয়েছেন মক্কার লোকেরা কেন মূর্তি পূজা করত সুরা ইউনুস আঠারো নম্বর আয়াত পড়ুন পরিষ্কার আমি শোনাচ্ছি ওয়াবুদুন আমিন দুনিল্লাহি মা লা রুহুম ওয়া ইয়ানফাউহুম ওই লোকেরা আল্লাহর পরিবর্তে এমন কিছু জিনিসের পূজা করে এমন কিছু মানুষের হতে পারে মূর্তির হতে পারে দেবদেবীর হতে পারে মাজারলা হতে পারে যাদের পূজা করছে যেগুলো তাদের কোনো ক্ষতিও করতে পারে না উপকার করতেও পারে না এবারে তারা বলে কি এবং তারা বলে হাউলা সোফা এইগুলো আমাদেরকে আল্লাহর কাছে সুপারিশকারী আল্লাহর কাছে সুপারিশ করবে তাহলে পরিষ্কার হয়ে গেল আল্লাহ সুবাহান বলছেন যারা দেবদেবীর পূজা করত মূর্তির পূজা করত ওরা কি মূর্তিকে আল্লাহ মনে করত মোটেই না আল্লাহ মনে করত ওরা এই ভুল ধারণা ভাঙতে হবে ওরা এই মূর্তিগুলোকে আল্লাহর মধ্যে আর বান্দার মধ্যে সুপারিশকারী ভায়া মাধ্যম মনে করত আল্লাহ বলছেন বলতো হাউলা এরা আমাদের জন্য আল্লাহর কাছে সুপারিশকারী এই কারণে যদি মূর্তি পূজকরা মূর্তি করে কাফের হয়ে যায় মুশ্রেক হয়ে যায় আল্লাহ তারা কি সুন্দর উত্তর দিচ্ছেন কুল আপনি বলুন আল্লাহ তোমরা কি আল্লাহকে জানাচ্ছ আল্লাহকে পড়াচ্ছ যেটা আল্লাহ জানেন না আল্লাহর মধ্যে ভায়া আছে মাধ্যম আছে এটা আল্লাহ জানেন না এরা জানে আল্লাহর মধ্যে কি আছে ওই যে ভেদে মায়ের ভাতে লেখা আছে বান্দা অসংখ্য গুণা করার কারণে আল্লাহ তারা মাফ করতে চায় না তখন পীর আল্লাহর কাছে ওই বান্দার জন্য অনুনয় বিনয় করে কান্নাকাটি করে ওই কান্নাকাটির কারণে তারপরে আল্লাহ মাফ করে দেয় ভায়া মাধ্যম আল্লাহ বলছেন আল্লাহকে তোমরা জানাচ্ছ আল্লাহকে শিখাচ্ছ আমরা বলি আমাকে শিখাও আল্লাহ সে কথাই বলেছেন তোমরা আল্লাহকে শিখাচ্ছ আল্লাহকে তোমরা খবর দিচ্ছ জানাচ্ছ যেটা আল্লাহ তালা আসমানে জানেন না জমিনে জানেন না আল্লাহ তালা কোথাও জানেন না যেরকম আছে কিছু আর তোমরা আল্লাহকে শিখাচ্ছ সুরাই ইউনুসের আঠারো নম্বর আয়াত এরপর আর এক আয়াত সুরা জুমারের তিন নম্বর আল্লাহ বলছেন যারা আল্লাহর পরিবর্তে অন্য জিনিসকে ইবাদত করে তারা বলে মা না আবুদুহুম জুলফা আমরা এইগুলোর ইবাদত এই জন্য করি এরা আমাদেরকে আল্লাহর কাছে পৌঁছাইয়া দিবে ইউকারিবুনা করিব করে দিবে নৈকট্যে করে দিবে নিকটে পৌঁছিয়ে দিবে এজন্য আমরা পূজা করছি বোঝা গেল এজন্য আমরা যখন বলি মোশরেক তখন মোশরেক বলতে বুঝি ওই যে দেবদেবী পূজা করে মূর্তি পূজা করে এদেরকে আমরা বলি মোশরেক এটা বুঝি না কিন্তু আল্লাহ তারা টার্গেট করেছেন আমাদের দিকে ইঙ্গিত করেছেন সুরায় সুরা ইউসুফ এই সুরার একশো ছয় নম্বর আয়াত পরেন পরিষ্কার আল্লাহ বলছেন ওয়ামাই বিল্লাহি ইল্লা ওয়াহুম মুশরিকুন ওয়ামাই আকসারুহুম ওদের মধ্যে বেশিরভাগ লোক ইমান এনেছে কিন্তু ইল্লাহম মুশ্রেকুন শিরিক অবস্থায় তাহলে এইখানে যে আল্লাহ বলছেন মুশ্রেকুন এই মুশ্রেকুন কি এহুদিদেরকে বোঝানো হয়েছে হিন্দুদেরকে বৌদ্ধদেরকে শিখদেরকে না এটা বোঝানো হয়েছে ওই লোকদেরকে যারা মুসলমান দাবি করে ইমান এনেছে টুপি পরে দাঁড়িয়ে আছে এর পরেও পীরদেরকে ভায়া মাধ্যম মনে করে পীরদেরকে মনের মধ্যে বসায় পীরদেরকে মনে করে পীর ছাড়া পরকালে নাজাত পর উপায় নাই যারা মনে করে সুপারিশ করে পার করাই নেবে তরাইয়া নিবে বাজার নামে মান্যত করে যারা মাজারে গিয়ে পশু জবাই করে যারা মাজারে টাকা দেয় পয়সা দেয় আল্লাহ তারা সেই লোকগুলো সম্পর্কে বলেছেন বেশিরভাগ লোক ইমান আনা সত্ত্বেও মুশ্রেক এই জন্য প্রত্যেকটা মানুষকে চিন্তা করতে হবে এই মোশেকের মধ্যে আমি নিজে পড়ছি কিনা যদি নিজে পড়ে থাকি তবা করতে হবে কারো সঙ্গে বিরোধিতা করে লাভ নাই বরং নিজে সংশোধন হয়ে যান কারণ শিরিক মুক্ত হওয়া ছাড়া মরলে আল্লাহর ফেরেস তারা ছাড়বে না আল্লাহ তারা মাফ করবেন না এটা ছিল আল্লাহর জন্য আল্লাহর জন্য নাসিহা আমি একটা আলোচনা করি প্রায় সময় শেষ হয়ে গেছে এরপরে আছে তুলে কিতাবহি আল্লাহর কিতাবের নাসিহা আল্লাহর কিতাবে নাসিহা বলেছিলাম যে যেটার যেরকম হক আছে পাওনা আছে এটা দিয়ে দেওয়া আল্লাহ তারা কোরআনুল করিমকে নাজিল করেছেন এই কোরআন দিয়ে মানুষের বিচার আচার ফয়সালা চলবে এই কোরআন সংবিধান এটা দিয়ে মানুষের ব্যক্তি জীবন পারিবারিক জীবন সামাজিক জীবন রাষ্ট্রীয় জীবন এই সবগুলো চলবে সেজন্য আল্লাহ বলছেন আল্লাহ আলাহুল খলকুয়াল আমরু জেনে সৃষ্টি যার আইন চলবে কেবলমাত্র তার এরপরে বলছেন সুরায় মায়াদার চৌচল্লিশ নম্বর আয়াত বলছেন ওয়ামাল্লাম ইয়াহকুম বিমা ফাউলাই ফাউলাইকা হুমুল কাফিরুন যে ব্যক্তি আল্লাহর দেওয়া বিধান দিয়ে বিচার ফয়সালা করে না সে হচ্ছে কাফের আর একাতে বলছেন সুরে মায়দার সাতচল্লিশ নম্বর বলছেন অমাল্লাম ইয়াহকুমিবাংজাল্লাহু ফাউলাই কমুল ফাসেকুন যারা আল্লাহর দেওয়া বিধান দিয়ে বিচার ফয়সালা করে না তারা হচ্ছে ফাসেক এরপরে সুরায় মায়দার আটচল্লিশ নম্বরে বলছেন আল্লাহ তারা বলছেন লিকুল্লিন জাল নামিন কুম সেরা মিন হাজা তোমাদের জন্য আমি একটা সেরা শরিয়াত দিয়েছি একটা মানহাজ দিয়েছি একটা তোমাদের জন্য সিলেবাস দিয়েছি ওটা তোমাদেরকে মান্য করতে হবে এর বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই এরপরে আল্লাহ তালা সুরাহ আহজাবের ছত্রিশ নম্বরতে বলছেন ওমা কান আলে মমিনিন ওলা মমিনাতিন ইদা কদাল্লাহ রাসুল আমরান যখন আল্লাহ তালা কোন বিষয়ে ফয়সালা দিয়ে দেন তখন কোন মমিন মমিনা পুরুষ মেয়ে লোকের অধিকার নাই আইয়াকুন আল্লাহমুল খেয়ারা তুমি মিন আমরিহিম তারা নিজের পক্ষ থেকে ইচ্ছা করে আর একটা নির্বাচন করবে অন্য বিধান তৈরি করবে বিকল্প আইন তৈরি করার অধিকার তাকে দেওয়া হয় নাই সুরায় আহজাবের ছত্রিশ নম্বর আয়াত এরপরে আল্লাহ বলছেন বলছেন আল্লাহ না আপনার রবের কসম তারা নয় যতক্ষণ পর্যন্ত তারা তাদের নিজেদের পারস্পরিক মহামালা পারস্পরিক ঝগড়া ফাসাদ বিচার ব্যবস্থার মধ্যে আপনাকে বিচারক না মানবে সুম্মা লা ইয়াজিদু ফি আনফুসিহিম হারাজাম মিম্মা কদাইতা অতঃপর পর আপনি যেই বিচার করবেন সেই বিচারের ব্যাপারে তাদের মনের মধ্যে কোন রকম দ্বিধাদ্বন্দ্ব থাকবে না কোন সংশয় থাকবে না সন্দেহ থাকবে না ওই উসাল্লিমু তাসলিমা সম্পূর্ণ রূপে আনুগত্য করে নিবে মেনে নিবে এরকম না করা পর্যন্ত কোনো ব্যক্তি মমিন হতে পারে না আল্লাহ কসম করে বলেছেন সুরাই নেসার পঁয়ষট্টি নম্বর আয়াত সুতরাং যারা আল্লাহর দেওয়া চোরের বিচার হাত কাটা মানল না যারা আল্লাহর দেওয়া বিচার মদ হারাম মানল না যারা সুদ হারাম মানল না এরকম ভাবে আল্লাহ জেনাবে বিচার আইন দিলেন তা মানল না এর বিকল্প আইন তৈরি করেছে যারা মুসলিম আছে বুঝতে হবে কোরআনুল করিম এজন্য কোরআনুল করিম আরো সুন্দর করে বলেছেন মোমিনদের ব্যাপারে সুরায় নূরের একান্ন নম্বর বলছেন ইন্নামা কানা কৌদুল মুমিনিন মোমিনদের তো কথা হচ্ছে এই ইদা দুরু ইলাল্লাহ রাসূলিহি যখন তাদেরকে আল্লাহ এবং আল্লাহর রাসূলের দিকে আহ্বান করা হবে আল্লাহর আইন মানার জন্য বলা হবে আল্লাহর বাণী শুনিয়ে দেওয়া হবে তখন তারা আর কোনো মন্তব্য না করে তারা বলবে কি আইয়াকুলু সামেনা ওয়া তানা তারা বলবে আমরা শুনলাম আর মানলাম শুনলাম শুনলাম মেনে নিলাম মানলাম আর কোন আপত্তি নাই এটা কাদের কাজ মোমিনদের কাজ আর মোনাফিকদের কাজ কি মোনাফিকদের কাজ বলেছেন সুরাইনে সার ছেচল্লিশ নম্বর আয়াতে আল্লাহ বলছেন তারা ওয়াকুলুনা সামেনা ওয়া আসাইনা আমরা শুনলাম মানলাম না আল্লাহ তাআলা আরো সুন্দর করে বলেছেন সুরাই নেসার একষট্টি নম্বর আয়াতে ওয়াইদা কিলা লাহুম তাআলাউ ইলা মা ওয়া ইলার রাসূলে যখন তাদেরকে বলা হয় আসো আল্লাহর দিকে আল্লাহর রাসূলের দিকে আল্লাহর কোরআনের বিচার মেনে নেই আল্লাহর রাসূলের সুন্নাহ মেনে নেই তখন তা দেখবেন রাইতাল মুনাফিকিনা আপনি মুনাফিকদেরকে দেখবেন ইয়াসুদ্দুনা আনকা সুদুদা তারা আপনার থেকে গর্দা কোরআন ফিরে নেয় তারা কয় কোরআনকে এই যুগে চলে আল্লাহর বিধান এই যুগে মানা যায় এই সব সেকেলের আইন সেই আদি যুগের আইন এসব এই যুগে চলে না আমরা এখন কম্পিউটারের যুগে আছি এখন প্লেনে চড়ি এই সমস্ত বিধানগুলো চলবে না এরকম ভাবে আমি মাঝখান দিয়ে বাদ দিয়ে এরপরে আসছি মানুষের হক সাধারণ মানুষের হকগুলো কারণ অনেকগুলো বিষয় এখানে আছে আল্লাহ সুবাহ এরপরে লাস্ট থেকে আল্লাহ রসুলাম এই হাদিসের মধ্যে বলেছেন যে তোমরা সাধারণ মানুষের হকগুলো দিয়ে দাও সাধারণ মানুষের অধিকারগুলো কি সাধারণ মানুষের অধিকারগুলো হচ্ছে বলা আছে আদা মানুষের কল্যাণ কামনা করা মানে হচ্ছে এই তাদেরকে কষ্ট না দেওয়া তারা যে জিনিসটা জানে না তাদেরকে এটা জানিয়ে দেওয়া কোরআন সুন্নার যে বিষয়গুলো তারা জানে না ওটা জানিয়ে দেওয়া তাদের দোষগুলো গোপন করা ক্ষতিকর জিনিসগুলোকে তাদের থেকে সরিয়ে দেওয়া নরমের সাথে আদরের সাথে মহাব্বতের সঙ্গে তাদেরকে সত্যের পথে আহ্বান করা বড়দেরকে সম্মান করা ছোটদেরকে স্নেহ করা এবং সুন্দর নসিহাত দেওয়া হাসাত না করা গিবাত না করা এবং তাদের মাল নষ্ট না করা এরকম ভাবে তাদের ব্যাপারে মানুষের ব্যাপারে তাদের কোনো ক্ষতি না করা তাদের জমি জমা দখল না করা তাদের মান সম্মান নষ্ট হয় এমন কোনো কথা না বলা তবে শর্ত আছে যদি দিনের ব্যাপারে কেউ ক্ষতি করে এগুলো পরিষ্কার করে দিতে হবে এবারে আল্লাহ তারা এই সম্পর্কে কোরআন করে বলছেন সুরায় হুজুরাতের বারো নম্বর আয়াত ইয়া আমানু হে ইমানদারগণ এ যে তানিবু কাসির মিনা তোমরা অনেক ধারণা থেকে অনুমান করা থেকে বাঁচো অনুমান করে করে দোষ তালাশ করে মনে হয় সেই কাজটা করে এরপর দোষ বয়ন করা শুরু করলো আল্লাহ বলছেন এই মনে হয় অনুমান করে মনে হয় নাকি কানি এই সমস্ত বাদ দাও পরিষ্কার আয়াত এই যে তানিবু কাফির জন্যে অনেক অনুমান প্রসূত ধারণার থেকে বাঁচো ইন্নাবাদ জন্যে ইসমুন জেনে রাখো অনেক ধারণা গুনাহের কারণ হয় অনুমান করা পাপ কাজ আর ওলা তাজাসু তোমরা খবরদার কারো গোপন দোষ বের করতে যেও না ব্যক্তিগত ভাবে কারো দোষ খুঁজতে যেও না ওলা ইয়াগতাব্বা আদুকুম বাবা তোমরা একে অপরের গিবাত করো না আয়ু হেব্বু হাদুক মাইয়াতুল্লাহ মাখি মাইতান তোমরা কি চাও তোমাদের মৃত্যু ভাইয়ের মরা ভাইয়ের গোস্ত খেতে ফাকারি তুমুহ না তোমরা তো এটা অপছন্দ করো অত্তাকুল্লাহ আল্লাহকে ভয় করো ইন্নাল রাহিম সুরায় হুজরাতের বারো নম্বর আয়াত এখানে বোঝা গেল যে কারো সম্পর্কে ধারণামূলকভাবে অনুমান করে আন্দাজ করে কারো বিরুদ্ধে অভিযোগ দেওয়া যাওয়ায় না নিশ্চিত হতে হবে এরপর আল্লাহ তারা বলছেন সুরায় হুজরাতের এগারো নম্বর আয়াতে আমানু হে ইমানদারগণ কৌমিন কৌমিন তোমাদের মধ্যে এক সম্প্রদায় যেন আর এক সম্প্রদায়কে বিদ্রুপ না করে ঠাট্টা বিদ্রুপ না করে উপহাস না করে আসা আইয়াকুনু খায়রাম মিনহুম হতে পারে তুমি যাদেরকে বিদ্রুপ করছো তারা তোমাদের চেয়ে ভালো ওয়ালা নিসাউন মিন নিসাইন কোন মেয়ে লোক যেন কোন মেয়ে লোককে তিরস্কার না করে উপহাস না করে আসা হতে পারে যে তিরস্কার করছে তার চেয়ে যাদেরকে সে তিরস্কার করছে তারা ভালো এরপরে বলছেন আলা তালমিজু আনফুসাকুম কেউ কারো দিকে বাঁকা চোখে দেখো না তেরা চোখে দেখো না বিদ্রুপের চোখে দেখো না ওয়ালা তালমিজু আনফুসাকুম আর তোমরা নিজেদেরকে কারো উপনামে ডেকো না তোমরা কারো দিকে মন্দ নামে ডেকো না ওয়ালা তালমিজু আনফুসাকুম ওয়ালা তানা বিল আলকাব আর তোমরা কারো খারাপ নাম দিয়ে এমন একটা নাম দেয় যে নামে তার উপহাস করা হয় মজাক করা হয় এরকম খারাপ নামে কাউকে ডাক ডাকবে না বেশ আলিসমুল ফুসুক বাদ আল ইমান ইমানের পরে এগুলো বড় খারাপ জিনিস এই কথা জানার পরে তবা করো যারা তবা করবে না আল্লাহ বলছেন তারা জালেম সুরায় হুজরাতের এগারো নম্বর আয়াত এইভাবে আল্লাহ সুবহান হুয়া তাআলা আমাদেরকে উৎসাহিত করেছেন আল্লাহ বলছেন খবরদার ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিহি খবরদার তোমার যে বিষয়ে এলেম নাই এই বিষয়ে তুমি বলতে যাইও না ইন্না সামা ওয়াল ফুয়াদা নিশ্চয় জেনে রাখো তোমার কান তোমার চক্ষু তোমার অন্তর কুল্লু উলাইকা কান আনহু মাসউলা এই সবগুলো সম্পর্কে কিয়ামতে জিজ্ঞেস করা হবে তুমি মুখ দিয়ে কি মিথ্যা বলেছো কান দিয়ে কি ঠিকমতো শুনো না মিথ্যা শুনেছো অন্তর দিয়ে কল্পনা করেছ কারণ আমি মিথ্যা রটনা করেছ এই সবগুলো আল্লাহ তালা পরিষ্কার তোমাকে জিজ্ঞেস করবেন এই জন্য আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লাম মুসলিম সুরাহাদি বলেছেন আবু হরারা থেকে বর্ণিত রাসুল আকরাম সাল্লাহ সাল্লাম বলছেন ইয়া কুমার জন্না খবরদার তোমরা মানুষের সম্পর্কে অনুমান করে আন্দাজ করে কোনো কথা বলতে সাবধান হয়ে যাও ইন্না জন্না আকজাবুল হাদিস কেননা এই ধারণামূলক অনুমান করে কারো সম্পর্কে কোনো কথা বলা এটা সবচেয়ে বড় মিথ্যা কথা আকজাবুল হাদিস ওয়ালা তাজাসু ওয়ালা তাহাসু খুঁটে খুঁটে কারো দোষ বের করতে যেও না কারো গোপন দোষ তো যাও না ওয়ালা তানা ফাসু ওয়ালা তাহা সাধু হিংসা করো না বিদ্বেষ করো না ওয়ালা তাবা গাজু ওয়ালা তাদা বারু পিছনে বসে দোষ আলোচনা করো না অকুন এবাদ আল্লাহ না তোমরা সবাই আল্লাহর বান্দা ভাই ভাই হয়ে যাও সহি মুসলিমের রওয়ায়ত এমনি ভাবে আল্লাহ রাসূল সাল্লাহ সাল্লামের থেকে আরো একটা হাদিস ওমর ইবনে বলছেন ইয়া মা সারামান আসলাম বিলিসানিহি হে ওই লোকেরা যারা ঈমান এনেছো মুখে মুখে ওয়ালাম ইউফজিল ঈমান ইলা কলবিহি ইমান এখন অন্তরে ঢুকে নাই লা তুজুল মুসলিমিন খবরদার তোমরা মুসলিমদেরকে কষ্ট দিবে না ওয়ালা তু আইরুহুম তোমরা তাদেরকে দোষারোপ করবে না ওয়ালা তাত্তাবি আওরাতিহিম মুসলমানদের দোষ তালাশ করতে যাবে না খুঁজে খুঁজে বের করবে না ফাইন্নাহু মাইয়াত্তাবিউ আওরাতা আখিহিল মুসলিম যেই ব্যক্তি তার অপর কোন মুসলিম ভাইয়ের দোষ খুঁজে বের করতে যায় ইয়াত্তাবিউল্লাহু আওরাতাহু আল্লাহ তাআলা নিজে তার দোষ খুঁজে বের করে দিবেন জনসমক্ষে তাকে অপমান করবেন এই জন্য কেউ যদি কারো দিকে একটা আঙ্গুল দেখায় নিজের দিকে কয়টা ফিরে আছে তিনটা কমপক্ষে ফিরে আছে তুমি যদি একজন মুসলিমের একটা দোষ খুঁজে বের করো আল্লাহ তারা তোমার কমপক্ষে তিনটা দোষ মানুষ সামনে পরীক্ষা দিবেন এজন্য খবরদার আমায় ইল্লাহ ওরা তো যদি আল্লাহ কাকে ধরেনি তাহলে আল্লাহ তারা তাকে অপমান করেই ছাড়বেন ওয়ালাউফি জৌফে রাহলিহি যদিও সে তার ঘরের মাঝখানে বসে গোপন কাজ করে আল্লাহ তাও প্রকাশ করে দিবেন যত অন্ধকারে করে আজকে অনেক বিষয় ছিল ইনশাআল্লাহ বিষয়গুলো আরো আলোচনা হবে কারণ বিষয়গুলো অনেক গুরুত্বপূর্ণ বিষয় নিজের ব্যক্তি জীবনে আমরা প্রত্যেকে যে হাদিস নিয়ে আলোচনা করছি এটা মান্য করব আমি নিজেও নিজেকে নসিহাত করছি এজন্য মনে রাখতে হবে আমাদের খেয়াল রাখতে হবে আমরা যেটা নিশ্চিত জানবো নিশ্চিত শুনবো এইটা বয়ান করব যেটা সন্দেহ আছে অনুমান করে না যেন অমুকের কাছে শুনছি হাতেমবাগের ইমাম বলেছেন শুনেছি আরে তুমি কার থেকে শুনেছ হাতেমবাগের ইমাম সাহেবের কথা শোনার জন্য নাকিকানি দরকার নাই ইন্টারনেটে ঢুকো ইন্টারনেটে বসে পুরো দুনিয়ায় বসে শোনা যাবে হাতেমবাগের ইমাম সাহেবের কথা ক্যাসেটে আছে বইতে আছে প্রত্যেকটা কথা লেখা আছে যদি কারো সন্দেহ থাকে ভালো করে শুনো তারপরে বুঝো এরপরে তোমার পীরদের কাছে যাও তারপরে যদি মিথ্যা হয় তারপরে ধরো খালি নাকি কানি বলে নিজের জাহান নামের পথকে সুগম করো না আল্লাহ সুবাহ আমাদের সকলকে বিষয়গুলিকে বুঝার এবং আমল করার তৌফিক দান করুন সিরেক মুক্ত বেদাত মুক্ত জীবন অর্জন করার তৌফিক দান করুন আমিন ওসল্লাহ তাআলা নবী মুহাম্মদ ওয়া আলিহি ওয়া আজমাইন সুবহানাল্লাহি বিহামদিকা